ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত মুসলিম সমাজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সামনে একটি হাদিস পাঠ করি আগে عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال إن أبغض الرجال إلى الله الألد الخصم رواه الإمام البخاري في صحيحه والإمام مسلم أيضا في صحيحه আল্লাহর কাছে যেন আমরা প্রিয় বান্দা হতে পারি আল্লাহর যেন আমরা প্রিয় পাত্র হতে পারি আল্লাহর যেন আমরা পছন্দনীয় মানুষ হতে পারি কোনো ব্যক্তি চাই না যে আল্লাহর কাছে সে ঘৃণিত ব্যক্তি হবে আল্লাহর কাছে সে ঘৃণিত পাত্র হবে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট পাত্র হবে এটা কেউ চাই না খাস করে মুসলিম সমাজে এটা কেউ চাই না এমনকি অমুসলিমদের মধ্যেও চাই না তারা যদি জানতো যে তারা কুফুরি করার কারণে সবচাইতে ঘৃণিত হয়ে যাচ্ছে আল্লাহর কাছে তাহলে তারা কুফুরি করত না শির্ক করত না আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুর ইবাদত বা উপাসনা করত না সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিসে আমরা পাচ্ছি যে কোন ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে বেশি ঘৃণিত যদিও সে নামাজ পড়ছে যদিও রোজা রাখছে হজ করছে সৎকর্ম করছে আল্লাহর ইবাদত বান্দেগি করছে কিন্তু তবুও আল্লাহর কাছে সে ঘৃণের ঘৃণিত ব্যক্তি তবুও সে আল্লাহর কাছে ঘৃণিত মানুষ সৎকর্ম করছে তবুও সে আল্লাহ তারাক তালার কাছে সবচাইতে নিম্ন পর্যায়ের মানুষ তো হাদিসটি আপনারা কি পড়ে শোনালাম তার ভাবার্থটা আপনাদেরকে শুনিয়ে দিই আয়েশা আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ঘৃণিত যে ব্যক্তি সবচেয়ে বেশি ঝগড়াটি যে ব্যক্তি ঝগড়া করতে যত পটু হবে সে ব্যক্তি ততই আল্লাহর কাছে ঘৃণিত হবে কতগুলি মানুষ আছে খুব বেশি ঝগড়া করতে পারে ভাষা খারাপ করবে এর দ্বারা মানুষকে কষ্ট দিয়ে থাকে সে এর দ্বারা মানুষকে কষ্ট দেয় মানুষের মনে দুঃখ কষ্ট সে ঢেলে দেয় সুতরাং আল্লাহ তবারকুয়া তালার কাছে ঘৃণিত ব্যক্তি আল্লাহ তবারকুয়া তালার কাছে ঘৃণিত ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি খুব বেশি ঝগড়াটি যে ব্যক্তি যত বেশি ঝগড়া করবে সে ব্যক্তি আল্লাহর কাছে তত ঘৃণিত হবে সুতরাং আমরা ঝগড়া থেকে দূরে থাকার চেষ্টা করব স্বামী স্ত্রীতে হোক ভাই বোনের মধ্যে হোক বনে বনে হোক ভাই ভাইয়ে হোক বন্ধু বান্ধবদের মধ্যে হোক ঝগড়া যেন না থাকে কেন ঝগড়ার দ্বারা মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হয় ঝগড়ার দ্বারা কোনো বস্তুর সমাধান হয় না ঝগড়ার দ্বারা কোনো মীমাংসা হয় না সম্মানিত মুসলিম সমাজ সুতরাং এই হাদিসের উপদেশগুলি আমাদেরকে মনে রাখতে হবে এবং জেনে রাখতে হবে যে সবচেয়ে বেশি ঝগড়াকে বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি অন্যায়ভাবে বচ্চা করতে পটু ঝগড়া করতে বা বচ্চা করতে বা অন্যায় কথা বলতে খুব বাহাদুর অন্যায় কথা বলতে খুব পটু অন্যায় কথা বলতে খুব দক্ষ তো এইসব অন্যায় কথা বললেই মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় ঝগড়া সৃষ্টি হয় আপনি উচ্চ পর্যায়ের লোক হন বা সাধারণ ব্যক্তি হন উচ্চ পদস্থ কর্মচারী হন বা যে কোনো কর্মচারী হন বা সাধারণ লোক হন বা সাধারণ মুসলিম আপনি এমনভাবে আপনার ভাষাকে কন্ট্রোল করবেন যাতে আপনার কথার দ্বারা দ্বন্দ্ব সৃষ্টি না হয় ঝগড়া সৃষ্টি না হয় কেন যে যে ব্যক্তি যত ঝগড়াটে সে ব্যক্তি ততই ঘৃণিত আল্লাহ তালার কাছে তাহলে কষ্টদায়ক বাক্য আমরা ব্যবহার করব না কষ্টদায়ক কথা আমরা পরিত্যাগ করব এটাও জেনে রাখা উচিত যে অন্যায়ভাবে অন্যায়ভাবে ঝগড়া করাটা সদাচারীর স্বভাব নয় ভালো লোকের স্বভাব নয় এটা খারাপ লোকের স্বভাব যে সে ঝগড়া করবে সৎ লোককে আপনি দেখেন দেখবেন না যে সে ঝগড়া করছে তাকে যদি কিছু বলাও হয় অন্যায়ভাবে তো সে চুপ থাকবে আর তার পক্ষ থেকে ফিরিস্তা উত্তর দিতে থাকবে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার অন্যায় ঝগড়া অন্যায়ভাবে ঝগড়া করে মানুষকে বিরক্তি করে বিতাড়িত করে দেওয়া হয় মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করা হয় মানুষের মধ্যে অশান্তি নিয়ে আসে মানুষের মধ্যে এমন একটি বিষয় বিষাক্ত বিষয় ঢেলে দেয় যাতে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায় সম্মানিত ভাইয়ের আমার সম্মানিতা বোনের আমার সুতরাং আমরা কাউরির সঙ্গে ঝগড়া করব না কেউ যদি আমার সঙ্গে ঝগড়া করে তাহলে আমি চুপ থাকবো আর খাস করে ঝগড়ার সময় গালিগালাজ বা কুবাক্য যেন আমরা ব্যবহার না করি মুনাফিকরা ঝগড়ার সময় ফেটে পড়ে এবং অশ্লীল কথা ব্যবহার করে আমি এখান থেকে শেষ করছি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন সমস্ত প্রকারের অন্যায়ভাবে ঝগড়া করা থেকে বিরত থাকতে পারি এটাই হচ্ছে সৎ লোকদের আচরণ আমি এখান থেকেই বলি আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত